ভাই ও বন্ধু এত সময় আপনার শ্রবণ করছিলেন আপনাদের প্রিয় শিল্পী এমডি সাইফুদ্দিন হাসিনের কটি প্রকাশিত এবছরের শ্রেষ্ঠ আকর্ষণীয় গজলের অ্যালবাম গজলে মদিনার ফুল ভলিউম নাম্বার ফোর গজলগুলি সংগ্রহের জন্য যোগাযোগ করুন website W W W dot Anibas dot in অথবা ইউটিউবে গিয়ে লিখুন এমডি সাইফুদ্দিন রাজবেড়িয়া এবং শিল্পীর কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন যে কোনো ইসলামিক অনুষ্ঠানে গজল পরিবেশনের জন্য শিল্পের যোগাযোগের number eight double zero one zero one four zero two seven ক্যাসেটটি রেকর্ডিংয়ে এবং ঘোষণায় আমি Mizanur Rahman mobile number nine triple three five seven five six five seven সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম